বাংলার মাটি সুর মোহনায় বাংলার মাটি সুর সাধনায় বাংলার মাটি সুর মোহনায় বাংলার মাটি সুর সাধনায় বাংলার মাটি সুর মোহনায় বাংলার মাটি সুর সাধনায় সুস্থ সমাজের প্রত্যাশায় সুস্থ সমাজের প্রত্যাশায় আমরা সত্য নেয়ের গান গাই আমরা সত্য নেয়ের গান গাই বাংলার মাটি যাবে এগিয়ে জিয়া আজাদের হাত ধরিয়ে বাংলার মাটি যাবে এগিয়ে জিয়া আজাদের হাত ধরিয়ে